আবু ইদ্রিস আইজুল্লাহ রহমতুল্লা আলাহি হতে বর্ণিত যে উবাদা ইবনু সামিদ রদিয়াল্লাহ তাল্লাহ্ন যিনি নাবী সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে বদরযুদ্ধে এবং আকাবার রাতে উপস্থিত সাহাবিদের মধ্যে ছিলেন তিনি আমার কাছে বর্ণনা করেছেন যে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের একটি দলকে লক্ষ্য করে বললেন এসো তোমরা আমার কাছে এ কথার উপর বায়াত করো যে তোমরা আল্লাহ তাল্লাহার সাথে কোনো কিছুকে শরিক করবে না তোমরা চুরি করবে না তোমরা ব্যভিচার করবে না তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না তোমরা অপবাদ আরোপ করবে না যা তোমরা নিজ হতে বানিয়ে নাও তোমরা নেক কাজে আমার নাফরমানি করবে না তোমাদের মধ্যে যে ব্যক্তি এসব শর্ত পূরণ করে চলবে সে আল্লাহ তালার নিকট তার প্রতিদান অবশ্যই পাবে আর যে এসবের কোনো কিছুতে লিপ্ত হয় এবং তাকে এ কারণে দুনিয়াতে শাস্তি দেওয়া হয় তবে এ শাস্তি তার প্রতি কাফফারা হয়ে যাবে আর যে ব্যক্তি এসবের কোনোটিতে লিপ্ত হলো আর আল্লাহ তা গোপন রাখেন তবে তার ব্যাপারটি আল্লাহ তালার উপর ন্যস্ত তিনি ইচ্ছা করলে শাস্তি দিবেন আর ইচ্ছা করলে ক্ষমা করবেন উবাদাহ রদিল্লাহ তালাহু বলেন আমিও এসব শর্তের উপর নবী সাল্লাহ আলাইস্লামের নিকট হতে বায়াত করেছি